السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় শ্রোতাবৃন্দ আসুন আমরা কিতাবু তাওহিদ এর ধারাবাহিক আলোচনায় আজকে চোদ্দতম দর্শ শুনব পূর্বে আমরা তেরোটি দর্শ শুনেছি সর্বশেষ দর্শ যেটি ছিল তেরোতম সে দর্শে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সে বিষয়টি ছিল বালা সুতা বা সেগুলি তামার হোক বা পিতলের হোক বা প্লাস্টিক জাতীয় হোক এবং সেই ধরনের আংটি ইত্যাদি পরিধান করা রোগ প্রতিরোধের উদ্দেশ্যে অথবা রোগ মুক্তির উদ্দেশ্যে যদি হয়ে থাকে তাহলে সেটি শেরকের অন্তর্ভুক্ত এ প্রসঙ্গে আমরা গত দর্শে এর আলোচনা শুনেছি আজকে সেই আলোচনার একটি সম্পূরক হিসাবে এ অধ্যায় আমরা শুনব লেখক রাহেমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন বা বোন মা যা আফির রুকা ও ফির রোকা ওয়া তামাইম অর্থাৎ ঝাড়ফুঁক এবং তাবিজ কবচ সম্পর্কে যা বর্ণনা এসেছে সে সম্পর্কে লেখক রহমাহুল্লাহ তিনি এ অধ্যায় আলোচনা করেছেন এ অধ্যায় তিনি সে আলোচনা নিয়ে এসেছেন পূর্বের অধ্যায়ে তিনি বলেছিলেন যে মিনাশের কি লুবসুল হালাকাতে অর্থাৎ সেই বালা বা সুতা বা আংটি বা ইত্যাদি সেগুলি রোগ প্রতিরোধের উদ্দেশ্যে অথবা রোগ মুক্তির উদ্দেশ্যে যদি পরিধান করা হয় তাহলে সেগুলি শেরক হিসাবে তিনি উল্লেখ করেছেন শিরোনামে আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেছি সেটি আপনারা সকলেই বুঝেছেন উপলব্ধি করেছেন এ অধ্যায়ে তিনি শেরকের কথা বলেননি বরং সাধারণভাবে তিনি বলছেন বাবুন মা যা ও ঝারফুক তাবিজ সম্পর্কে যা আলোচনা রয়েছে সে সম্পর্কে তিনি অধ্যায় বেঁধেছেন এর মানে তিনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে আসলেই সব রকমের এই ঝাড়ফুঁক যে শেরক হবে তা নয় কিছু ঝাড়ফুঁক রয়েছে সেগুলি হয়তো শেরক আবার কিছু ঝাড়ফুঁক রয়েছে সেগুলি শেরক মুক্ত রয়েছে তবে ওই সমস্ত জিনিসগুলি ব্যবহার করা বা তাবিজ কবজ ইত্যাদি লটকানো সেগুলি শেরক হবে সেই হিসাবে তিনি সে অধ্যায় তিনি শেরক শিরোনাম দিয়েই আলোচনা করেছেন লেখক রাহেমাহুল্লাহ তিনি শুরুতেই এ অধ্যায়ে বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন যে হাদিসগুলি সর্বপ্রথমে তিনি একটি গুরুত্বপূর্ণ সুন্দর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন প্রসিদ্ধ সাহাবি আবু বাসির আল আনসারি রবি আল্লাহ আনহু হাদিসটি সহিবুখারি এবং মুসলিমের সহিবুখারির তিন হাজার পাঁচ নম্বর হাদিস এবং সহি মুসলিমের দুই হাজার একশত পনেরো নম্বর হাদিস সাহাবি বলতেছেন কানামা রাসুলিল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম ফি বাজ আসফারিহি সাহাবি রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের সাথে কোন এক সফরে তিনি ছিলেন فأرسل رسولا أن لا يبقين في رقبة بعير قلادة من وطر أو قلادة إلا قطعت আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এলাকায় একজন সাহাবীকে বিশেষ করে দায়িত্ব দিয়ে পাঠালেন তুমি যাও গিয়ে কি করবা তুমি দেখবা যে উটের গলায় যদি ধনুকের রশি দিয়ে কোনো হার বা মালা তৈরি করে দেওয়া হয় অথবা ধনুকের রশি ছাড়াও অন্য কোনো দিয়েও যদি মালা তৈরি করে দেওয়া হয় যে উটের মাঝেই পাবা তুমি সেই মালাটাকে সেই হারটাকে তুমি কেটে ফেলবা সেই রশি কখনো তুমি উটের গলায় থাকতে দিবা না যে হাদিসটি সহি বুখারি এবং মুসলিমের মধ্যে এসেছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এই নির্দেশ কেন দিলেন যেটি আজকে আমাদের সমাজেও এ ধরনের প্রচলনগুলি রয়েছে আমরা আমাদের গরুকেও বা আমাদের ছাগলকে বা আমাদের এই ধরনের প্রাণীগুলিকে বদনজর থেকে রক্ষার জন্য বদনজর থেকে বাঁচার জন্য আমরা আমাদের এই প্রাণীগুলির গায়ে বা গলায় এই ধরনের অনেক সময় মালা তৈরি করে দিই কেউ জুতা দিয়ে মালা বানাই দেয় আবার কেউ চামড়া দিয়ে মালা বানাই দেই আবার কেউ বিভিন্ন গাছগাছরা দিয়ে মালা বানাই দেই যেন আমাদের এই গরুগুলিকে কারো বদনজর আক্রমণ না করতে পারে সে বদনজর থেকে বাঁচার জন্য আমরা এগুলি ব্যবহার করে থাকি আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এটিকে একেবারে কেটে ফেলার জন্য সাহাবিকে তিনি বিশেষ দায়িত্ব দিয়ে তিনি পাঠালেন যেটি সহি বুখারি এবং মুসলিমের হাদিস তাহলে এগুলি থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি কারো গরু গরু শুধু নয় বরং মানুষের গলাতেও যদি এ ধরনের বদনজর থেকে মুক্ত হওয়ার জন্য এরকম মালা বা এই ধরনের বিভিন্ন বিষয়ে কালো সুতা দিয়ে হোক বা যে কোনো দিয়ে হোক সেগুলি যদি গায়ে ব্যবহার করা হয় ঝোলানো হয় সেটি হচ্ছে একটি শির কারণ এটি হলো রোগ প্রতিরোধের জন্য অথবা রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এই সমস্ত ব্যবহার করা হয় যেগুলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বা আল্লাহ সুবাহানা হাত আলা সেগুলির অনুমতি দেননি এটি হচ্ছে এক প্রকার শের তাই এ শের অবশ্যই মানুষকে এ থেকে মুক্ত হতে হবে প্রিয় বন্ধুরা অনুরূপভাবে এরপর একটি হাদিস এসেছে প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত সে হাদিসটি তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাম ইন্নার রুকা ওয়াত্তামাইম ওয়াতাউলা তাশিরকুন ইন্নার রুকা ঝাড়ফুক ওয়াত্তামাইম তাবিজ কবজ ওয়াতাউলা তাওলা হলো এমন কিছু মন্ত্রতন্ত্র যেগুলি ব্যাখ্যা সামনে আসবে আমাদের তা হলো স্বামী স্ত্রী উভয়ের মাঝে সম্পর্ক জোরদার করা অথবা সম্পর্ককে ছিন্ন করার জন্য যে সমস্ত মন্ত্রতন্ত্র যা দুটনা করা হয় সেটাকে তাওলা বলা হয়ে থাকে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে এগুলি হলো শির তো এখানে একটা বিষয় আসছে অবশ্য সেটি হচ্ছে ইনার রোকা সে ঝাড়ফুক ঝাড়ফুক বলবো আমরা সবকিছুই শির নয় বরং পরের হাদিসে ঝাড়ফুঁক সম্পর্কে আরেকটু বিস্তারিত আসতেছে যেমন আমরা এর আগেও একটি হাদিসে শুনেছি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ফিল আইনি অর্থাৎ বদনজরের ক্ষেত্রে ব্যবহার করা অন্যভাবে হোমা বিষাক্ত সাপ বিচ্ছু ইত্যাদি দংশন করলে সেক্ষেত্রে ঝাড়ফুক করা সেটি ইসলামের অনুমতি আল্লাহ রসুল দিয়েছেন তবে সেই ঝাড়ফুঁক হতে হবে কতগুলি শর্ত রয়েছে ঝাড়ফুঁক বৈধ হওয়ার জন্য শরীয়তসম্মত জারবুকের জন্য কতগুলি শর্ত রয়েছে আমরা সেগুলি ইনশাআল্লাহ আলোচনা করব এরপরে লেখক রহমহল্লা তিনি আরেকটি হাদিস নিয়ে আসেন যে তিরমিজিতে এসেছে হাসান সনদে হাদিসটি হাসান পর্যায়ের আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মান চাহান উকিলাই কোন ব্যক্তি যদি কোনো কিছু পরিধান করে বা ঝোলায় উকিলা ইলাই সে ব্যক্তি যেন সেটার প্রতি আস্থাশীল হয়ে যায় সেটার প্রতি ভরসাশীল হয়ে যায় আসলে বিষয়টি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যেটি একটা বাস্তব বিষয় কোনো ব্যক্তির গায়ে যদি এ ধরনের বালা সে পরিধান করে অথবা সুতা পরিধান করে বা আংটি পরিধান করে বা এরকম কোনো তাবিজ কবজ ইত্যাদি পরিধান করে আপনি বা আমি যদি সেই ব্যক্তিকে এটা খুলে ফেলতে চাই খুলে ফেলতে চাইলে সে ব্যক্তি বলে ফেলে যে না এটা খুলো না কারণ এটা খুললে আমি অসুস্থ হয়ে পড়ব অর্থাৎ তার মাঝে একটি ধারণা যেন সৃষ্টি হয়ে গেছে যে এটাই যেন সেই ব্যক্তিকে সুস্থ করছে এটাই সে ব্যক্তিকে সুস্থ করার মালিক এটা যদি তার মাঝে থাকে তাহলে সে সুস্থ থাকবে আর যদি এটা তার মাঝে না থাকে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এ ধরনের তার সেটার উপরে একটি আস্থা বা একটি তার এটার উপরে ভরসা চলে এসেছে মূলত ভরসা হওয়া উচিত আল্লাহ সুবাহন হওয়া সুবাহ উপরেই যিনি হলেন একমাত্র আমাদের সুস্থ করার মালিক যিনি হলেন একমাত্র আমাদেরকে এ রোগ থেকে মুক্ত রাখার মালিক তাই আল্লাহ রসুল সাল্লাম বলেন মন্তা আল্লাহ যে ব্যক্তি কোনো কিছু শরীরে ঝোলাবে বা কোথাও ঝোলাবে সেটার প্রতি যেন তার আস্থা তার ভরসা সেটার প্রতি হয়ে যায় আর ভরসা হতে হবে আল্লাহ সুবাহ তাল্লার প্রতি না হয়ে যখন এগুলির প্রতি হয় তখন সেটির নামই হল শির প্রিয় বন্ধুরা আসুন লেখক রাহমহল্লা এরপরে তিনি যে অধ্যায় বেঁধেছেন মা যা আফির রুকা ওয়াত্তামা এম রুকা দ্বারা কাকে বোঝানো হয় রুকা শব্দটি বহু বচন এক বচন হলো রুকিয়া রুকিয়া শব্দের অর্থ হলো ঝাড়ফুক সে সম্পর্কে তিনি এখানে আলোচনা করছেন এখন এর আগে তিনি আরেকটু তামা এম তাবিজ কবজ সম্পর্কে আলোচনা করছেন তিনি বলছেন তামা এম তামা এম হলো তামা এম এর শব্দটি তামিমাতুন এর বহু বচন সেগুলি কি বলছেন সাই মিনাল আইনি বাচ্চাদেরকে বদনজর থেকে মুক্ত করার জন্য মুক্ত রাখার জন্য তাদের গলায় বা কোথাও শরীরে যেগুলি ঝুলানো হয়ে থাকে পরানো হয়ে থাকে তাবিজ জাতীয় হোক বা বিভিন্ন তামা পিতল ইত্যাদি জাতীয় হোক বা সুতা জাতীয় হোক বা ওই যে সামুদ্রিক পাথর টাথর করিটরি ইত্যাদি জাতীয় হোক বা চামড়া টামড়া ইত্যাদি জাতীয় হোক অনুরূপভাবে আমরা মনে করব এখানে আরেকটা বিষয় এসেছে তাহলে আমরা আমাদের অনেকেই আমাদের বাচ্চাদেরকে ওই বদনজর মুক্ত হওয়ার কারণে যখন বাচ্চারা ঘর থেকে বাইরে বের করি আমরা তার বাম কপালে একটা বড় ধরনের টিপ দেই এবং এটাতে আমাদের মনে করে থাকি বিশেষ করে মা বোনেরা বিশ্বাস করে থাকেন যে এই বাম কনায় বাম কপালে যদি এই কালো টিপ দেওয়া হয় তাহলে সে ব্যক্তি বদনজর থেকে হেফাজত থাকবে এই টিপটাই তাকে যেন বদনজর থেকে মুক্ত করবে নারজিবিল্লা এটাও একটি শের প্রিয় বন্ধুরা আমার এরপরে আসুন আমরা আবার রোকা ঝাড়ফুঁক সম্পর্কে আলোচনা আসব এবং তাবিজ কবজ সম্পর্কে আরো বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন বিষয়গুলি উপলব্ধি করার চেষ্টা করবেন এবং সত্যিকারই এগুলি যে আসলে তাওহিদ পরিপন্থী বিষয় সেরকি বিষয় যেগুলি থেকে মানুষ তার ইমানকে ভালো করতে চাইলে ইমানকে সঠিক করে নিতে চাইলে এগুলি থেকে বাঁচতেই হবে একান্ত প্রয়োজন না হলে তার ইমান কখনো তাওহিদ পূর্ণ হতে পারে না শের মুক্ত হতে পারে না আসুন আমরা ভালোভাবে জানার চেষ্টা করব আবার বিরতির পরে ফিরে আসবো এরপর যে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি গ্রহণ করতে যাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন এবং ধৈর্য সহকারে বসে আছেন অপেক্ষায় আছেন আবার আমাদের এই দর্শের জন্য আমরা আলোচনা করছিলাম সেই তাবিজ কবজের কিছু ব্যাখ্যা নিয়ে এসেছিলাম কাকে বলা হয় তাবিজ কবজ এবং কোন বিষয়ে না বিষয়ে এরপরে আসুন আমরা আর রুকা লেখক রাহমাহুল্লাহ তিনি নিজেই রোকা এর ব্যাখ্যা দিচ্ছেন রোকা শব্দটি হলো আর বহু বচন এক বচন হলো রুকিয়াতুন রুকিয়া কাকে বলা হয় তিনি বলছেন হিয়া আল্লাতি তুসাম্মা আল আজাইম এগুলি হলো বেশ কিছু মন্ত্রতন্ত্র বা যেগুলির মাধ্যমে ঝাড়ফুঁক করা হয় এমন তবে মা খালা শিরকি লেখক রাহমাহুল্লাহ বলছেন তবে ঝাড়ফুঁক সবগুলি নিষিদ্ধ এমন নয় কত শ্রেণীর বা এমন কিছু ঝাড়ফুঁক সেগুলি জায়েজ রয়েছে যেগুলি দলিলের আলোকে প্রমাণিত হয় তবে বিষয়টা হলে এই সেই ঝাড়ফুঁকগুলি হতে হবে শের মুক্ত তাহলেই সেই ঝাড়ফুঁকগুলি শরীয়তে বৈধ রয়েছে শের মুক্ত মূলত এই প্রসঙ্গে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম থেকে একটা হাদিসও এসেছে সহি মুসলিমের হাদিস হাদিসটি হলো দুই হাজার একশত ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলছেন আরিদু আলাইয়ারু কাকুম তোমরা যে ঝাড়ফুঁক করো কি দিয়ে তোমরা ঝাড়ফুঁক করো আমাকে একটু শোনাও তো দেখি তারপর বললেন লাবির রোকা মা তাকুন শেরকা যদি রোকা ঝাড়ফুক যদি শেরক না হয়ে থাকে শেরকি বিষয়ে না হয়ে থাকে তাহলে ঝাড়ফুঁকে কোনো অসুবিধা নেই সে ঝাড়ফুঁক বৈধ রয়েছে তাহলে বলতে পারি আমরা ঝাড়ফুক হলো দুই প্রকার এক প্রকার হলো শেরকি ঝাড়ফুক যেটি বৈধ নয় অবৈধ নিষিদ্ধ আরেকটি ঝাড়ফুক হলো শরীয়ত সম্মত ঝাড়ফুঁক তবে শরীয়ত সম্মত ঝাড়ফুকের জন্য সর্বপ্রথম শর্ত হলো সেটি অবশ্যই সকল প্রকার কি চিন্তা চেতনা ও কর্মকাণ্ড মুক্ত হতে হবে এরপরে লেখক রহমাহুল্লাহ তিনি যেমন বলছেন যে ফকাদ রাখা সাফিহি রসুল সাল্লাম মিনাল আইনি ওয়াল হুমাতি অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বদনজর থেকে বাঁচার জন্য যে ঝাড়ফুঁক সেক্ষেত্রে অনুমতি দিয়েছেন অনুরূপভাবে হোমা বিষাক্ত সাপ বিচ্ছু ইত্যাদি দংশন করলে সেই বিষক্রিয়া থেকে মুক্তি লাভের জন্য যে ঝাড়ফুঁক শরীয়তসম্মত কোরআনের আয়াত বা সুরা ও হাদিস দিয়ে সেটাও জায়েজ রয়েছে এরপর বলছেন ও তাউলা তাউলা কি জিনিস যেটি হাদিসে এসেছে তিনি ব্যাখ্যা দিচ্ছেন কখনো দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে হয়তো বৈধভাবেও তাদের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় বাস্তব বিষয়কে কেন্দ্র করে এরপরে জোর করে তাদের মাঝে একটা বন্ধন বা জোর করে তাদের মাঝে একজন আরেকজনকে ভালোবাসতে বাধ্য করার জন্য যে সমস্ত জাদুমন্ত্র আশ্রয় নেওয়া হয় সেগুলিকে বলা হয় তাউলা অথবা দুজনের মাঝে ভালো সম্পর্ক রয়েছে তাদের সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য যে সমস্ত জাদুমন্ত্র করা হয় সেগুলিকে বলা হয় তাউলা আজকে আমাদের সমাজে এ বিষয়টি অহরহ রয়েছে এমনকি আমার পেপার পত্রিকায় বিভিন্ন সার্কুলার দেখছি যে কার প্রিয় মানুষকে কাছে নেওয়ার জন্য কি করার দরকার সেগুলি বহু দাজ্জাল সেগুলি করার জন্য প্রস্তুত রয়েছেন আবার কিভাবে উভয়ের মাঝে সম্পর্ক ছিন্ন করার জন্য প্রয়োজন সেগুলি নিয়ে বসে রয়েছেন এরপরে লেখক রাহেমহল্লা তিনি আরেকটি হাদিস নিয়ে আসছেন যে হাদিসটি সহি হাদিস ইমাম আহমদ রাহেমহল্লা তিনি তার মোসাদ গ্রন্থে নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি রুয়াইফে আলাদি তিনি বলছেন কাল আলী রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইয়া রুয়াইফে আল্লাহ হায়া চাতুল বিকা আমি আশা করছি যে তুমি আমার চেয়েও দীর্ঘদিন থাকবা বেঁচে সুতরাং তুমি মানুষকে জানিয়ে দাও এই সংবাদ জানিয়ে দিবে মানুষকে কি যে মান আকাদা লেহিয়াতাহু আউ তাকাল্লাদা উচরা আউ استنجى برجيع دابة أو عظم فإن محمدا بريء منه যে ব্যক্তির মাঝে এই কাজগুলি পাওয়া যাবে প্রথম হলো কি আকাদা লেহিয়াতাহু যে তার দাড়িগুলির মাঝে গিরো দেবে সে ব্যক্তি এই কাজের কারণে অউচাকাল্লাদা অথবা যে ব্যক্তি সেই ধনুকের রশি দিয়ে নিজের হোক বা গরু ছাগলের হোক বা বাচ্চার হোক গলায় সেগুলি মালা বানাই দিবে বদনজর থেকে রেহে পাওয়ার জন্য অথবা যে ব্যক্তি অথবা গরু চতুষ্পদ জন্তুর গবর দিয়ে সেগুলি দিয়ে ইস্তেঞ্জা করবে বা হাত দিয়ে ইস্তেঞ্জা করবে ফাইন্না মুহাম্মদ বারি উম্মিনহু মোহাম্মদ সাল্লাম তার থেকে সম্পূর্ণ মুক্ত তার কোনো সম্পর্ক নেই এই বিষয়গুলি আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করলেন এখানে আমাদের যে বিষয়টি উদ্দেশ্য সে বিষয়টি হচ্ছে যে ব্যক্তি কি করে তার গলায় হোক বা তার বাচ্চার গলায় হোক বা গরু ছাগলের গলায় হোক সেই ধনুকের রশি দিয়ে যে মালা বানায় দিয়ে থাকে সেটা আল্লাহ রসুল সাল্লাম বললেন যে করবে তার সাথে আল্লাহ রসুল সাল্লাহামের কোনো সম্পর্ক নেই তিনি তার থেকে সম্পূর্ণ মুক্ত কারণ এটিও একটি সেরকি বিষয় অনুরূপভাবে লেখক রহমহল্লা একটি আসার নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি সাঈদ উবনে জুবাই রাজি আল্লাহ তালুকে বর্ণিত তিনি বলছেন মান কাতা ইনসানিন যে ব্যক্তি কোনো ব্যক্তির গলা থেকে যদি কোনো তাবিজ কেটে দেয় তাবিজ খুলে দেয় কানা কাআদলি রাকাবাতিন তাহলে একটা দাস আজাদ করলে যে ধরনের সব পাওয়া যায় প্রতিদান পাওয়া যায় একটা ব্যক্তির গলা থেকে বা হাত থেকে তাবিজকে খুলে দিলে সেই ধরনের সব পাওয়া যাবে সুহান কারণ কি আসলে এটির ব্যাখ্যা একটি খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যা হলো এই যে ব্যক্তি তাবিজ কবজ ঝুলানোর মাধ্যমে সে শেরকে লিপ্ত হয়েছে তাহলে এই ব্যক্তি শেরকে লিপ্ত হয়েছে এর মানে হলো সে জাহান্নামি বা জাহান্নামের পথে সে পথিক হয়ে গেছে যখন তার গাল গলা থেকে বা হাত থেকে এই তাবিজটাকে খুলে ফেলা হবে খুলে নেওয়া হবে তার কাছ থেকে তখন যেন তাকে জাহান নাম থেকে মুক্ত করা হলো যার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে একটি প্রতিদান দিবেন যে একটা দাস তার কৃতদাস হওয়া থেকে মুক্ত করলে যেরকম সব পাওয়া যায় এই সব আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে দিবেন তবে এখানে আমাদেরকে অবশ্যই সতর্কতার দৃষ্টি রাখতে হবে তা তাবিজ কাটতে গিয়ে আমি তার সাথে ঝগড়া ফাসাদে তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাবে এমন যেন না হয় বরং আমরা বিষয়টিকে সুন্দরভাবে বুঝাবো বুঝায় তাকে তার কাছ থেকে সেই তাবিজগুলি খোলানোর চেষ্টা করব তাহলে ইনশা আল্লাহ বিশাল সব বিশাল প্রতিদান আমরা পাব অন্যভাবে প্রসিদ্ধ তাবেই ইব্রাহিম রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন قال كانوا يكرهون التمائم كلها من القرآن وغير القرآن আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে এবং তার ছাত্র ইব্রাহিম আন-নাখঈ এবং আরো যারা রয়েছেন তারা সবাই কি করতেন كانوا يكرهون التمائم كلها من القرآن وغير القرآن ترى القرآن ديهوك بقرآن দিয়ে হোক كمير تابيز ছাড়া رويسي সব তাবিজ কবজ তারা অপছন্দ করতেন এগুলি কখনো পছন্দ করতেন না প্রিয় বন্ধুরা তাহলে আসুন আমাদের এই অধ্যায় থেকে আমরা স্পষ্টভাবে বুঝলাম যে এক নম্বর হলো ঝাড়ফুকের বিষয় দুই নম্বর হলো তাবিজ কবজ তাবিজ কবজ সকল প্রকার তাবিজ কবজ আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানতে আল্লাহ কাতেন ফকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ কবর ঝোলাবে নিজের গায়ে হোক ঘরে হোক বাচ্চার গলায় হোক বা গরু ছাগলের গলায় হোক সে তাবিজ কবজ হোক চাই সেটা সরাসরি কোনো কিছু লেখালেখি করে তাবিজ কবজ করা হোক করানের নকশা দিয়ে হোক বা আর অন্য কিছু দিয়ে হোক সেগুলি সম্পূর্ণ নিষিদ্ধ কয়েকটি কারণে প্রথম কারণ হলো যে সেটি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যে নিষেধ করেছেন সব বিষয়ের ক্ষেত্রে নিষেধ তিনি বলেন যে কোরআনে জায়েজ রয়েছে বরং সাহাবাহিক আল্লাহ রসুল সাল্লাহাম তিনি কোরআন দিয়ে সাফা হিসেবে গ্রহণ করেছেন কোরআন দিয়ে চিকিৎসা নিয়েছেন কিন্তু তাবিজ কবজ এর মাধ্যমে কখনো তিনি নেন নাই তাই আল্লাহ রসুল সাল্লাহাম এর সুন্নদের পরিপন্থী এটি দ্বিতীয় বিষয় এর মাধ্যমে আমরা বলবো যে এটি যেন কোরআনকে অপমান করা হয় কোরআনকে অসম্মান জানানো হয় কারণ একটি কোরআন গোটা কোরআন মাজিদ নিয়ে যদি আমি টয়লেট বা বাথরুমে যাই আমাকে সকলেই নিষেধ করবে বলবে যে এটি কোরআনের প্রতি যেন আমি অপমানজনক আচরণ করছি যদি এই হয়ে থাকে তাহলে গোটা কোরআনের হুকুম যা একটি আয়াতের হুকুম তা একটি আয়াত যদি আমি কাগজে লিখে নিয়ে আমি বাথরুমে টয়লেটে যাই তাহলে সেটা কি আমি কোরআনের প্রতি অবমাননা করলাম না অতএব এই ধরনের যখন তাবিজ কুবাজ বানানো হয় এবং সেগুলি পড়া হয় অনেক সময় উরুতে পড়ে কেউ পায়ে পড়ে কোমরে পড়ে যেগুলি কোনো সন্দেহ নেই বিভিন্নভাবে কোরআনকে এক প্রকার অপমান করা হয় হেনা করা হয় চাই সে দৃষ্টিকোণ থেকে তাবিজ কবজ কোরআন দিয়ে সেটা বৈধ হবে না তৃতীয় বিষয় যদি আমরা আরো আসি যে কোরআন দিয়ে যখন তাবিজ আমরা জায়েজ করে দিব বা দেধার্সে যখন অনুমতি দিব তখন এটাকে দেখে এটাকে লক্ষ্য করে যত রকমের তাবিজের নিয়ম পদ্ধতি রয়েছে সবগুলি মানুষ তখন সেগুলি পালন করতে চাইবে সবগুলি মানুষ তখন সেগুলি করে আসবে যার ফলে যেন একটা শেরকের দরজাকে শেরকের পথকে উন্মুক্ত করে দেওয়া হবে তাই সেগুলি ঠিক হবে না এ হলো আমরা তাবিজ সম্পর্কে সংক্ষিপ্ত কথা দ্বিতীয় কথা হলো এখন আমরা আসলে একটু জারফুক সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি ঝাড়ফুঁক সাধারণত দুই ধরনের হতে পারে একটা হলো শরীয়ত সম্মত ঝাড়ফুঁক আর একটা হলো শরীয়ত নিষিদ্ধ ঝাড়ফুঁক শরীয়ত নিষিদ্ধ ঝাড়ফুঁক সব এক কথায় আমরা বলবো যে কয়েকটি শর্ত সাপেক্ষে যদি হয়ে থাকে তাহলে সেটি শরীয়ত সম্মত ঝাড়ফুঁক হবে প্রথম শর্ত হলো এটি হতে হবে কোরআনের আয়াত সোরা অথবা হাদিসে প্রমাণিত সহি বিশুদ্ধভাবে দোয়া সেগুলির মাধ্যমে ঝাড়ফুঁক হতে হবে এক দ্বিতীয় শর্ত হলো আরবি ভাষায় হতে হবে নিজের ভাষায় বা অন্য কোনো ভাষায় নয় তৃতীয় হলো এবং সেই দোয়াগুলি হতে হবে বা বোধগম্য কি পড়ছি আমি না পড়ছি সেগুলি যেন আমি বুঝি সেটি হতে হবে চতুর্থ হলো এই আকিদা বিশ্বাস থাকতে হবে যে এই ঝাড়ফুকেই আমাকে কি করবে না সুস্থ করবে না বরং সুস্থ করবেন আল্লাহ সুবাহ এই ঝাড়ফুক কেবলমাত্র শরীয়ৎসম্মত একটি পন্থা সেই হিসাবে আমি ব্যবহার করছি পঞ্চম পর্যায়ে এখানে আরেকটি শর্ত সেটি হলো এমন ব্যক্তিদের কাছ থেকে ঝাড়ফুঁক নেওয়া যাবে না যে ব্যক্তিরা সাধারণত জাদুটনা বা ইত্যাদি এই সমস্ত কর্মকাণ্ড করে থাকেন এবং অকুফরি বা ইত্যাদি ঝাড়ফুঁক করে থাকে তাদের কাছ থেকে সেই ঝাড়ফুঁক নেওয়া যাবে না ইত্যাদি শর্তের আলোকে যদি হয়ে থাকে এবং সেই ঝাড়ফুকের কথাগুলি সম্পূর্ণভাবে সে মুক্ত হতে হবে বেদান মুক্ত হতে হবে তাহলে ঝাড়ফুক শরীয়ত সম্মত জায়েজ হবে এছাড়াও আবার ওই ঝাড়ফুক পরে যদি সুতায় ফু দেওয়া হয় বা ইত্যাদি করা হয় সেই পদ্ধতিগুলি যদি অবলম্বন করা হয় সেই পদ্ধতিগুলি আবার সম্মত পদ্ধতি নয় তাই সরাসরি করান আয়াত থেকে বাহাদিস থেকে দোয়া পরে যদি শরীরে নিজেকে গায়ে ফু দেয় অথবা অন্যের জন্য দেওয়া হয় সেটা তাহলে জায়েজ হতে পারে এছাড়া যত রকমের অন্যান্য ঝাড়ফুঁক রয়েছে সেগুলি সম্পূর্ণ নিষিদ্ধ প্রিয় বন্ধুরা আসুন এটি একটি তাওহিদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় মানুষ আল্লাহ সুবাহান তাল্লাহ তাওহিদে যখন স্বীকৃতি দিবে সে আল্লাহ সুবাহান তাল্লাহর প্রতি আস্থাশীল হবে আল্লাহ সুবাহান তাল্লাহর প্রতি তার ইমান থাকবে আল্লাহ সুবাহান তাল্লাহকেই সে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবে কখনো আল্লাহ সুবাহান তাল্লাহর তাওহিদ পরিপন্থী কর্মে সে কখনো লিপ্ত হবে না চাই সেটি তাবিজ কবজের মাধ্যমে হোক বা ঝাড়ফুকের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক না কেন সেগুলি থেকে তার সম্পূর্ণ বিরত থাকা উচিত আসুন আমরা আজকের এ দাস থেকে এ বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে নিজেদের মাঝে সেই সংশোধনী নিয়ে আসার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত